ويخزهم وينصركم عليهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين কে তোমরা তোমরা কি মুসলমান তোমরা কি জানো আফগান ইরাক ফিলিস্তিন আর বিশ্ব মুসলিম মিল্লাতে করুণ অবস্থার কথা তাহলে বসে রইলে কেন উঠে এসো এবং চালো তাদের পাশে গিয়ে দাঁড়াও ইঙ্গমার্কিনীদের কালো হাত ভেঙে গুঁড়িয়ে দাও বীর মুজাহিদ অস্ত্র ধর বসে থেকো না হাজার মাবুন মরছে কত চেয়ে দেখো না বীর মুজাহিদ অস্ত্র ধর বসে থেকো না হাজার মাবুন মরছে কত চেয়ে দেখো না বীর অস্ত্র ধরো বসে দেখো না হাজার মাবুন মরছে কত চেয়ে দেখো না ডাক এসেছে জেগে ওঠার হয়ে বীরের দল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে দেখো না হাজার মাবুন বলছে কত যে দেখো না বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে দেখো না হাজার মাবুন বলছে কত যে দেখো না ডাক এসেছে জেগে ওঠার হে বীরের দল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল ফিলিস্তিনের পথে ঘাটে মরছে কত ভাই নির্যাতিতা বলছে কে কেঁদে একটু সহায় চাই ফিলিস্তিনের পথে ঘাটে মরছে কত ভাই নির্যাতিতা বলছে কেঁদে একটু সহায় চাই ইরাকি শিশুর কান্না তোমার কানে কি পৌঁছে না নির্বিচারে মারছে ওদের মার কিনায় না ইরাকি শিশুর কান্না তোমার কানে কি পৌঁছে পথে ঘাটে মরছে কত ভাই জাতিরা বলছে কেঁদে একটু সহায় চাই ইরাকি শিশুর কান্না তোমার কানে কি পৌঁছে না নির্বিচারে মারছে ওদের মার্কিন হায় না কোথা হারালো খোদার দেয়া তোমার সেই বল আল্লাহু আকবার বলে চলে ছুটে চল আল্লাহু আকবার বলে চলে ছুটে চল বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে থেকো না হাজার মা বোন বলছে কত চেয়ে দেখো না বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে থেকো না হাজার মা বোন বলছে কত চেয়ে দেখো না ডাক এসেছে জেগে ওঠার হে বীরের দল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল বীর পুরুষের জাতি তোমরা ভুলে কি গেছো মায়ার জালে কেন তবে বন্দী হয়ে আছো বীর পুরুষের জাতি তোমরা ভুলে কি গেছো মায়ার জালে কেন তবে বন্দী হয়ে আছো তোমার ভাইয়ের রক্ত দেখেও মন কি গলে না এতই পাষাণ হৃদয় তোমার অশ্রু ঝরে না তোমার ভাইয়ের রক্ত দেখেও মন কি গলে এতই পাষাণ হৃদয় তোমার অশ্রু ধরে না বীর পুরুষের জাতি তোমরা ভুলে কি গেছো মায়ার জালে কেন তবে বন্দী হয়ে আছো তোমার ভাইয়ের রক্ত দেখেও মন কি গলে না এতই পাষাণ হৃদয় তোমার অশ্রু ধরে না সকল বাঁধন ছিন্ন করে চল জিহাদে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে থেকো না হাজার মাগুন ভরছে কত চেয়ে দেখো না বীর মুজাহিদ অস্ত্র ধরো বসে থেকো না হাজার মাগুন ভরছে কত চেয়ে দেখো না ডাক এসেছে জেগে ওঠার হে বীরের দল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল আল্লাহু আকবার বলে চল রে ছুটে চল